আমাদের যে এটা খুব আনন্দের বিষয় আমার মুক্তির জীবনে এটা একটা খুব সৌভাগ্যের বিষয় এর সঙ্গে আমার পরিচয় হয়েছে তিনি আমাদের সাহিত্য সেতু বিভিন্ন সাহিত্যের সঙ্গে শুধুমাত্র আচ্ছা, হয়তো উনি আমাদের ভারতীয় সাহিত্যের একজন পরম মানুষ তার অনুষ্ঠান বা তার প্রতিষ্ঠান আমি আজকে এসে একটা নাটক পাঠ করে যেতে পারব এটা আমি আমার অন্তিম জীবনে একটা সৌভাগ্যই মনে করছি এই প্রতিষ্ঠানের জয় হোক উন্নতি হোক যশ হোক এবং এদের গুণমাত্রা পূর্ণ জয়